এই মাসেই জাকাত আদায়ের জন্য মাহে রমাদানকে আমরা বেছে নিতে পারি এজন্য আমরা মাহে রমাদানের সিয়াম পালনের পাশাপাশি আমরা এই মাসে জাকাত আদায়ের দিকেও মনোনিবেশ করতে পারি সম্মানিত ভাই ও বোনেরা জাকাত এত গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরআনে কারিমে আল্লাপাক সলাতের সাথে নামাজের সাথে জাকাতকে সাতাইশ বার আল্লাপাক একসাথে উল্লেখ করেছেন ওয়া আকিমুসলা ওয়া আতুজাকা তোমরা সলাৎ কায়েম করো নামাজ কায়েম করো জাকাত আদায় করো আল্লাপাক জাকাত আদায়ের অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন পাশাপাশি জাকাত আদায় না করাকে আল্লাপাক কঠিন ভাষায় হুঁশিয়ারি ব্যক্ত করেছেন সুরা হামিম আর সাজদার ছয় এবং সাত নম্বর আয়াতে আল্লাপাক এরশাদ করেন ফবাইলুল্লিল মুশরিকিন আল্লাদিন আলা ইউতুনা জাকাত ওয়াহুম বিল আখিরাতে হুম কাফিরুন আল্লাপাক এরশাদ করেন মুশ্রিকদের জন্য ধ্বংস অনিবার্য যে মুশ্রিকেরা ঠিকমতো জাকাত আদায় করে না এবং আখেরাতের প্রতি তারা অস্বীকৃতি জ্ঞাপন করে ঠিক একইভাবে আল্লাহ পাক সূরা তাওবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন জাকাতের ব্যাপারে জাকাত আদায় না করার শাস্তি উল্লেখ করে রব্বুল আলমিন বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون রাব্বুল আলমিন বলেন যারা জাকাত আদায় না করে ধন সম্পদ জমা করে রাখবে আল্লাপা কেয়ামতের ময়দানে জাহান নামের আগুনে তাদের ধন সম্পদকে গলিয়ে তাদের কোফালে তাদের পিঠে তাদের পার্শ্বদেশে আল্লাপাক জাহান নামের আগুন দিয়ে গলিয়ে দাগ দিবেন এবং এটা একটি শাস্তি হিসাবে আল্লাপাকে আমাদের ময়দানে এইভাবে করবেন কোরআন এবং হাদিসে আরও অসংখ্য বিষয়ে এরকম নির্দেশনা এসেছে জাকাত আদায়ের গুরুত্ব আরোপ করে এজন্য সম্মানিত ভাই ও বোনেরা আমাদের যাদের নগদ টাকা আছে যাদের স্বর্ণ আছে রৌপ্য আছে এরপরে আরও অন্যান্য সম্পদ আছে এই সম্পদগুলোর আমরা যথাযথভাবে সুন্দরভাবে হিসাব করে আমরা এই রমাদানে জাকাত আদায় করি হিসাববিহীন যদি আপনি লক্ষ লক্ষ টাকাও জাকাত আদায় করেন কোনো জাকাতেই আদায় হবে না এজন্য সুষ্ঠু হিসাব যে আমার মোট সম্পদ কত আমার নগদ টাকা কত স্বর্ণর মূল্য কত আমার ওই সম্পদের ওই জমিটার মূল্য কত এইভাবে জাকাতের মাসালা মাসাইল জেনে সঠিকভাবে হিসাব নিরূপণ করে আমরা এই রমাদানে জাকাতগুলো আদায় করে দেওয়ার চেষ্টা করি এতে আমরা যেমন রমাদানের ফজিলত লাভ করব সিয়ামের ফজিলত লাভ করব পাশাপাশি জাকাতের ফজিলত আমরা লাভ করার সৌভাগ্য হবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহে রমাদানে সিয়াম পালনের পাশাপাশি ইসলামের গুরুত্বপূর্ণ আবাদত জাকাত এটিও সঠিকভাবে পালন করা তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি